এক নাম্বার হল তারা তাদের পুত্রের অহংকার থাকতে পারবেন পুত্রের অহংকার দুই দুই নম্বর হল তারা তাদের বংশের প্রধান হতে পারবে না বংশের প্রধান বংশের প্রধান আছে এটা ছাড়তে পারবে না তিন নম্বর হল কোন মৃত মানুষ মারা গেলে যে বিলাপ করা হয় কান্নাকাটি করা হয় এই বিলাপ তারা সারতে পারে না চার নম্বর হল এবং তারকারাজির মাধ্যমে বৃষ্টি প্রার্থনা এটাও সাথে পারবে না কি বলে রসুল বললেন চারটি অভ্যাস আমার অমতের লোকেরা ছাড়তে পারে না এক গোত্রের অহংকার দুই বংশের ধোকা তিন সেটি হল মৃত মানুষকে কেন্দ্র করে যে বিলাপ করা হয় এই বিলাপ ছাড়তে পারবে না চার নাম্বার তারা তারাবির মাধ্যমে বৃষ্টি প্রার্থনা ছাড়তে পারে না চাই আলোচনা আপনার সাথে কেন বললাম কেন এজন্য আপনার আমি আলোচনা করলাম যে এই জাহিরিয়াতের আলোচনা জেনে বুঝে নিজেকে এই থেকে বেঁচে বাঁচিয়ে নিজেদের নিজেকে উদ্ধার এই জন্য আপনার কাছে জাহিরিয়াতের আলোচনা করলাম ছাড়তে পারবে না এই জন্য আপনি করতেই থাকবেন না সব এর মানে কিছু কিছু সম্প্রদায় কিছু কিছু মানুষেরা এই কাজের অন্তর্ভুক্ত থাকবে এই কাজের সাথে জড়িত থাকবে তারা এ থেকে নিজেকে বাঁচাতে পারবে না নিজেকে পরিত্রাণ দিতে পারবে না এই কাজ তারা ছাড়তে পারবে না ঠিক একই রকম আমরা বুধবার মধ্যে আমরা বক্তব্য দিয়ে যাচ্ছি মানুষেরা বংশের এখন আমরা কি আছে না আছে পুত্রের অহংকার আমরা এই তারা আবার এমন অবস্থা যে আমাদের এই সময়ের মানুষেরা যারা কোরআন সোনা আলোচনা শুনে তাদের মধ্যেও এই প্রত্যেকটা ঘরে অনেক অনেক নারীরা তারা কেউ মারা গেলে বিলাপ করতেছে এই বক্তব্য তাদের এই চাহিদা আমাদের মধ্যে আছে বংশের চাহিদা আমাদের মধ্যে আছে বলেছেন শুনে রাখো তোমাদের রব একজন আল্লাহ তোমাদের দিন ইসলাম শুনে রাখো আজকের পর থেকে আজকের পর থেকে

থাকতে পারবে না কি পুত্রের অহমিকা ঘটা দেওয়া এটা থাকতে পারবে না সাবধান এই ধরনের অহমিকা নিজেদের কাছ থেকে পরিত্যাগ করুন অন্যথায় আপনি এই চাহিদাতে অন্তর্ভুক্ত আছেন আমি তাহলে বলি নাই এই তালাবের